নবী আয়সরাতামের যুগে সাহাবা ইকরাম উম্মাহাতুল আউলাদ বা উম্মুল ওয়ালাদ দাসীকে তার মালিক ব্যবহার করবে সহবাস করবে তারপর থেকে সন্তান হলে মৃত্যুর পরে সে আজাদ হয়ে যাবে এ না করে সেটাকে বিক্রি করা ইহাজ দ্বারা জায়েজ মনে হচ্ছে আর আগের ওমার ফারুক রাজিয়াল তালানহর যেটা হাদিস যে তিনি নিষেধ করে দিয়েছেন এই হাদিসটি ইমাম নাসাইবনে মাজা দ্বারা কুটি বর্ণনা করেছেন ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে কোনোভাবেই উম্মুল আউলাদকে বিক্রি করা যাবে না শরীয়তে এটা নিষেধ আল্লাহ নবী আলিসাল্লাম অন্য হাদিসে বলেছেন আইয়ুমা মুরাতিন ওয়ালাদাত মিন সৈয়দেহা ফাহিয়া মোতাকা আন্দুবুরহি মিন আহমাদ এবং ইবনু মাজা হাকিম বাই হাকিম হাসে এসেছে যে কোনো দাসী তার মালিক তাকে সহবাস করবে তার পেট থেকে সন্তান হবে সে মরে গেলেই সে আজাদ হয়ে যাবে তাহলে এর দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি যে আল্লাহ নবী আয়সালামের যেটা শরীয়তের বিধি বিধান বেঁধে দিয়েছেন যে মালিক তার দাসীকে ব্যবহার করার ফলে তার পেট থেকে বাচ্চা হলে সে আজাদ হয়ে যাবে কারণ তাকে বিক্রি করলে এই যে তার সন্তান এই সন্তানের মা আবার আর জায়গায় চলে যাবে এটা মোটেই ঠিক হবে না এজন্যে আসল হলো মূল নীতিমালা যে আজাদ হয়ে যাবে এর বিপরীতে হাদিসটি যে এসেছে এই হাদিসটি এখানে বলবো আমরা হয় এটা মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে অথবা এই যে একটা মূল নীতিমালার বিপরীত এই হাদিস দ্বারা জাবের হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি এটা হতে পারে কোন এক সময় ছিল পরবর্তী এটা ক্যান্সেল হয়ে গেছে আমরা মোট কথায় মাসালা জানবো যে আজও যদি সেই দাসির প্রথা কোনোভাবে শরীয়ত সম্মত হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের মাসালা আমাদের প্রযোজ্য হবে বিক্রি করা যাবে না সে তার মালিক মৃত্যুর সাথে সাথে সে আজাদ হয়ে যাবে ওয়ান আবদুল্লাহ আল্লাহ তালা রাসুল্লাহ মুসলিম ওয়াজাদা ওয়ান বাই জামাল আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন অতিরিক্ত পানি বিক্রি করতে ইমাম মুসলিম বর্ণনা করেছেন অন্য বর্ণায় অতিরিক্ত আছে ওয়ান বাই রাবিল জামাল বেটা উট অন্য কোন উটনির সঙ্গে অন্যের কাউরি সেখানে তার সঙ্গে যখন পাল দেওয়া হয় আর পাল দেওয়ার ফলে এই টাকা গ্রহণ করা এটাও আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন তাহলে অতিরিক্ত পানি নিজের ব্যবহারের অতিরিক্ত পানি বিক্রি করা নিষেধ এটা যদি নিজের মালিকানাধীন স্থানে বা জায়গাতে বা কুয়াতে বা টিবলে না হয় সেই পানিটা যদি নর্মাল পানি হয় যেটা সবার হক রয়েছে নিজের মালিকানাধীন না অন্যের তাহলে বিক্রি করা যাবেই না আর নিজের মালিকানাধীন যদি হয় আর অন্যের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেটাকেও বিক্রি করা ঠিক হবে না আর যদি এমন হয় যে পানিটা খাওয়ার অনুপযুক্ত পানি বা ব্যবহারের অনুপযুক্ত পানি সেটা কোম্পানি বা ব্যক্তি সেটাকে রিফাইনিং করে সেটাকে বোতলজাত করে বিক্রি করে যেটা আজ এই আধুনিক যুগে এই বোতলের পানি বিক্রি করার যে এক সিস্টেম এটা নিঃসন্দেহ ব্যবসা ক্ষেত্রে জায়জ রয়েছে এটা হারাম পর্যায়ে নয় ওয়ান বাই এদের আবিল জামাল আজ দেখা যায় যে উট বা গরু বা ছাগল বা ভেড়া বা দম্বা এদের ক্ষেত্রে যেগুলি পাঠা বা যেগুলি বেটা যেটা বা সার যখন অন্যরা এখানে পাল দেখাবের জন্য নিয়ে আসে এগুলিকে বিক্রি করা হয় টাকার বিনিময়ে করা হয় এটাও নিষেধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে যদি এগুলি ব্যবস্থাপনা থাকে সবার জন্য অথবা কোনো মানুষ যদি নিজের জন্য পালে আর ওইখানে যদি কেউ আসে তাহলে তার বিনিময়ে কোনো অর্থ কড়ি টাকা পয়সা নেওয়া ইসলামে বৈধ নেই এটা হারাম করে দেওয়া হয়েছে বা এই ধরনের ব্যবসাও দেখা যায় যে ধরনের চারটা পাঁচটা হয়তো ষাঁড় পালতেছে বা পাঠা পালতেছে বা দুম্বার যেটা বেটা পালতেছে খারুপ আর অন্যরা সেখানে পাল দেখাচ্ছে আর এর বিনিময়ে সে একটা ব্যবসা করতেছে এটা শরীয়তে জায়েজ নেই ওয়ানিবিন উমার রাদি আল্লাহ আন হুমা কালা নাহা রাসুল্লাহ সাল্লা সাল্লামা আন আসবিল ফাহাল রাহুল বুখারি আবদুল্লাহ বিন ওমার থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী নিষেধ করেছেন আসবিল ফাহাল বেটা গরু ষাঁড় হোক বা ছাগল ভেড়া পাঠা হোক মোট কথা বা উটের বেটা হোক এটাকে পাল দিয়ে এর বিনিময়ে পয়সা উপার্জন করা আল্লাহ নবী কি করেছেন নিষেধ করে দিয়েছেন যে এটি এর আগের হাদিসও আমরা পেয়েছি এটা বোখারির হাদিস তাহলে সহি হাদিস দ্বারা এই ধরনের ব্যবসা করা জায়েজ নেই হারাম করে দেওয়া হয়েছে ওয়ান হু আন্না রাসুল আল্লাহ সাল্লামা নাহা আন বাই হাবলিল হাবলা ওয়াকানা বাই আন আহলুল জাহিলিয়া রাজুলু ইয়াবতাউল জাজুরা আন সুম্মা আল্লাতি মুত্তাফাকুন আলাই আব্দুল্লাহ থেকে আরো বর্ণিত আল্লাহ নবী আয়সালাম নিষেধ করেছেন আনবাই হাবলিল হাবলা একটা গরু বা পশু ওট হোক ছাগল হোক বেড়া হোক দম্বা হোক ওর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা নিষেধ করেছেন বিক্রি করতে হয়তো ভালো জাতের গাভী কাজে আগে ভাগে জাহিলেতের যুগে ওই পেটের বাচ্চাটাই ক্রয় করে নিত আবার শুধু এটাই না ওই পেটের বাচ্চা জন্মগ্রহণ করবে ওর পেটের আবার যা বাচ্চা হবে সেটা নিবে এই ধরনের ব্যবসাও জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল তারা জাহিরাতের যুগে এভাবে বিক্রি করত। আবার এই ধরনের হতো হাবলুল হাবলা ব্যবসা যে আমি এই জিনিসটা কিনলাম পয়সা দিব তখন যখন এই উটের বাচ্চা হবে তো এই ধরনের অজ্ঞতা এবং সময়ের অজ্ঞতার ব্যবসা বাণিজ্য জাহিলিয়াতের যুগে হতো আল্লাহর নবী এই ধোকা এবং এখানে প্রতারণা এবং কি হবে অজানা ব্যবসাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন কোন কোন ব্যবসাগুলি হারাম আল্লাহ নবী আহিসাতাম তা বলে দিয়েছেন যা হারাম এ ব্যতিরিকে যা রইবে তা হালাল তবে আমরা এখানে যা আলোচনা করব সেই ব্যতিরিকে আর সবকিছুই হালাল হয়ে যাবে এমন কথা না বর্তমান আধুনিক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 বা ভেড়া বা দম্বা এদের ক্ষেত্রে যেগুলি পাঠা বা যেগুলি বেটা যেটা বা ষাঁড় যখন অন্যরা এখানে পাল দেখাবের জন্য নিয়ে আসে এগুলিকে বিক্রি করা হয় টাকার বিনিময়ে করা হয় এটাও নিষেধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে যদি এগুলি ব্যবস্থাপনা থাকে সবার জন্য অথবা কোনো মানুষ যদি নিজের জন্য পালে আর ওইখানে যদি কেউ আসে তাহলে তার বিনিময়ে কোনো অর্থ কড়ি টাকা পয়সা নেওয়া ইসলামে বৈধ নেই এটা হারাম করে দেওয়া হয়েছে বা এই ধরনের ব্যবসাও দেখা যায় যে ধরনের চারটা পাঁচটা হয়তো ষাঁড় পালতেছে বা পাঠা পালতেছে বা দুম্বার যেটা বেটা পালতেছে খারুপ আর অন্যরা সেখানে পাল দেখাচ্ছে আর এর বিনিময়ে সে একটা ব্যবসা করতেছে এটা শরীয়তে জায়েজ নেই ওয়ানিবিন উমর রাদি আল্লাহ তালা আন হুমা قال نهى رسول الله صلى الله عليه وسلم عن আসবিল ফাহাল রাহুল বুখারি আবদুল্লাহ বিন ওমার থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী নিষেধ করেছেন আসবিল ফাহাল বেটা গরু ষাঁড় হোক বা ছাগল ভেড়া পাটা হোক মোট কথা বা উটের বেটা হোক এটাকে পাল দিয়ে এর বিনিময়ে পয়সা উপার্জন করা আল্লাহ নবী কি করেছেন নিষেধ করে দিয়েছেন যে এটি এর আগের হাদিসও আমরা পেয়েছি এটা বোখারির হাদিস তাহলে সহি হাদিস দ্বারা এই ধরনের ব্যবসা করা জায়েজ নেই হারাম করে দেওয়া হয়েছে ওয়ানহু আন্না রাসুল আল্লাহ সাল্লামা নাহা আন বাই হাবলিল হাবলা আনা বাই আন আহলুল জাহিলিয়া কান রাজুল ইয়াবতাউল জাজুরা ইলা আলাই অলফজুলিল বুখারি আবদুল্লাহ ওমর থেকে আরও বর্ণিত আল্লাহ নবী আলিসালাম নিষেধ হাবলিল হাবলা একটা গরু বা পশু উট হোক ছাগল হোক বেড়া হোক দম্বা হোক ওর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা নিষেধ করেছেন বিক্রি করতে হয়তো ভালো জাতের গাভী কাজে আগে ভাগে জাহিলেতের যুগে ওই পেটের বাচ্চাটাই ক্রয় করে নিত আবার শুধু এটাই না ওই পেটের বাচ্চা জন্মগ্রহণ করবে ওর পেটের আবার যা বাচ্চা হবে সেটা নিবে এই ধরনের ব্যবসাও জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল তারা জাহিলিয়াতের যুগে এভাবে বিক্রি করত। আবার এই ধরনের হতো হাবলুল হাবলা ব্যবসা যে আমি এই জিনিসটা কিনলাম পয়সা দিব তখন যখন এই উটের বাচ্চা হবে তো এই ধরনের অজ্ঞতা এবং সময়ের অজ্ঞতার ব্যবসা বাণিজ্য জাহিলিয়াতের যুগে হতো আল্লাহর নবী এই ধোকা এবং এখানে প্রতারণা এবং কি হবে অজানা ব্যবসাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন কোন কোন ব্যবসাগুলি হারাম আল্লাহ নবী আহিসালাম তা বলে দিয়েছেন যা হারাম এ ব্যতিরিকে যা রইবে তা হালাল তবে আমরা এখানে যে আলোচনা করব সেই ব্যতিরিকে আর সবকিছুই হালাল হয়ে যাবে এমন কথা না বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আজ শুরু হয়েছে এগুলিকে কোরআন সুন্নার আলোকে যাচাই বাচাই করে যারা বিজ্ঞ এ বিষয়ে তাদের কাছে জেনে নিতে হবে জায়েজ কিনা আগে জানতে হবে তারপরে করতে হবে আগে করতেই থাকবেন অনেক টাকা পয়সা অনেক কিছু এরপরে জিজ্ঞাসাবাদ করবেন এটা কিন্তু ঠিক হবে না আর এই জন্যেই আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে ব্যবসার অধ্যায়ের যে আলোচনা আমরা করতেছি আশা করি এখানে অনেক মাসলা মাসাইল বিধান আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে ইনশা আল্লাহ আমরা আলোচনা করতেছিলাম আবদুল্লাহ বিন ওমরের হাদিস যেখানে আল্লাহ নবী আলিসাল্লাম কোনো পশুর পেটে বাচ্চা আছে বা ওই পশুর পেটের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সেদিন এই ব্যবসা আমরা একটা ওই শর্তে একটা ব্যবসা করলেন সেদিন পয়সা দিব বা সেদিন এটা দিব এই ধরনের অজ্ঞতা কবে হবে আগে পরেও হতে পারে নাও হতে পারে এই যে বা কেমন বাচ্চা হবে তার দামে কেমন হবে এই সব মিলে কিছু এখানে অজ্ঞতা এবং এখানে কিছু অজানা বা ধোকার আশ্রয় হতে পারে আপোষের মধ্যে ঝগড়া ফাসাদ হতে পারে আপোষের মধ্যে বাতণ্ডা হতে পারে এজন্যে শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে জাহিলিয়াতের যুগে ধরনের ব্যবসা হতো কানা রাজুল ইয়াবতা উল জাজুর এলা আন তুন্তাজাল না আঁকা ওই উটনি বাচ্চা হবে তখন তোমার এই উটটা আমি কিনবো সুম্মা তুন্তাজু আল্লাহ ফিবাতনা এরপরে যে পেটের বাচ্চা এটা আবার যখন হবে তখন কারণ দেখা যায় যে যেটা বাচ্চা হলো সেটা কখন হবে এক আবার এই বাচ্চা কবে গর্ভধারণ করবে সে আবার কবে বাচ্চা দিবে অজ্ঞতা এক অনেক সময় অনেক সময় কিছু গরু ছাগল বা ভেড়াদম বা উটের বাচ্চা আছে যা দ্রুত গর্ভধারণ করে আবার কিছু দেরিও করে আবার কিছু আছে যে অসুখ বিসুখের কারণে সমস্যা হতে পারে এই ধরনের অজ্ঞতার সঙ্গে সময় এবং তার অবস্থা এই দুই ব্যাপারে যখন অজ্ঞতা তখন সেই জিনিসটাকে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা এ ধরনের শর্ত জায়জ নেই কারণ ব্যবসা যা হবে সুস্পষ্ট জানাশোনা এবং কি কোয়ালিটি এবং কোয়ান্টিটি তা এখানে জানাশোনা হতে হবে অজানার মধ্যে ধোকা হতে পারে সমস্যা হতে পারে ঝগড়া ফাসাদ হতে পারে আপোষের মধ্যে মনোমালিন্য হতে পারে একে অপরে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য শরীয়ত এই ধরনের ব্যবসাকে হারাম করে দিয়েছেন হাদিসটি বোখারি মুসলিমের লব্জ বা শব্দ হলো বোখারির ওয়ান ওয়ান না আল্লাহ সাল্লামা না আন বাই ইল ওয়ালা ওয়ান হিবাতি মুত্তাফাকুন আলাই আবদুল্লাহ থেকে আরও বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ওয়ালা বিক্রি এবং সেটাকে দান করা নিষেধ করে দিয়েছেন ওয়ালা হলো কোনো ব্যক্তি কোনো দাস দাসীকে যখন আজাদ করে এরপরে ওই গোলাম বা দাস দাসী যদি মারা যায় তার ওয়ারিস সূত্রে কেউ যদি তার ছেড়ে যাওয়া সম্পত্তির মালিক না থাকে তাহলে তার ছেড়ে যাওয়া ওই পরিত্যক্ত সম্পত্তি বা তার মাল সম্পদ যে আজাদ তাকে করেছিল সে পেয়ে যাবে এটা হলো ওয়ালা তাই আল্লাহ নবী আহসালাম ওয়ালা বিক্রি করা বা এটাকে দান করা নিষেধ করে দিয়েছেন অর্থাৎ একজন মানুষ একটা গোলাম দাস দাসীকে আজাদ করলো এরপরে যদি করে দাম এটা বিক্রি করে দিলাম আরেকজনের কাছে এটার মালিক তো আমি হব কাজে আমি বিক্রি করে দিলাম আরেকজনের কাছে সেই গোলামের সঙ্গে তার সম্পর্ক হবে এবং তার সঙ্গে এটা লেনদেনের ব্যাপারটা হবে অথবা এটা দান করে দিলাম বিক্রি না করে আমি আমার কোনো আত্মীয়কে বা কোনো ব্যক্তিকে দান করে দিলাম যে আমার এই ওলাটা দান করে দিলাম তোমাকে আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন কারণ যে ব্যক্তি তাকে আজাদ করেছে নিঃসন্দেহে তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এইটাকে অন্যকে যখন দান করে দেবে বা অন্যের কাছে বিক্রি করবে তখন এর সঙ্গে তার আত্মিক সম্পর্কের একটা ব্যাপার গড়ে উঠবে না বরং সেখানে নিচক একটা ফায়দা লুটার ব্যবস্থা হবে এখানে যে একটা দয়া মায়ার ব্যাপারটা হয়তো উঠে যাবে যার ফলে একটা সমস্যা হবে মানসিকভাবে কষ্ট পাবে কেউ হাজি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আবি হরে রাজি আল্লাহ তালকাল নাহা রাসুল্লাহামা ইল হাসা ইল গরার রাহ মুসলিম আল্লাহ নবী আলিসাল্লাম হাসা মানে কঙ্করের ব্যবসা নিষেধ করেছেন এইভাবে যে ব্যবসায় ধোকা রয়েছে এই ধরনের ব্যবসাকে আল্লাহ নবী হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন হাসার ব্যবসা কেমন মনে করেন কেউ বলল যে আমার হাতে যে পাথরগুলি আছে এটা যখন পড়ে যাবে এটাকে তোমাকে কিনতে হবে বা যতগুলি আছে ততগুলি তোমাকে দিতে হবে তাহলে তুমি এটা কিনবা বা এটা আমি যার উপরে ফিকে দেবো সেটা তোমাকে কিনতে হবে বা তুমি যার উপরে নিক্ষেপ করবে সেটাই হয়ে যাবে এই ধরনের বিভিন্ন জাহিলিয়াতের জামানায় এই কঙ্করির ব্যবসা ছিল এটা যার উপরে পড়বে সেটাই তোমাকে নিতে হবে সেটা তো ভালো হতে পারে মন্ত হতে পারে জয়টার উপরে পড়বে তয়টা নিতে হবে এই ধরনের কঙ্করের ব্যবসা কতগুলি আছে কার উপরে পড়বে এই যে অজ্ঞতা এই যে জানা নেই কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই জন্যে এই ব্যবসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন তার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে এইভাবে যত ব্যবসার মধ্যে ধোকা রয়েছে যে কোনো ধোকা একটা জিনিসকে দেখাচ্ছে লেবেল লাগিয়ে দিয়েছে মেড ইন জাপান কিন্তু অরিজিনালি হয়তো মেডেল চাই না তার এটা ধোকা হয়ে গেল তার যে গুণাগুণ যা বর্ণনা করা হচ্ছে বা বাহ্যিকভাবে দেখানো হচ্ছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে সেটার অন্য তো এই ধরনের ব্যবসার যে কোনো ধোকা সেখানে আসবে সেটা হারাম এবং ধোকা প্রমাণিত হলে সেটাকে ক্যান্সেল করার মতো ক্রেতার বা বিক্রেতার অধিকার থাকবে ওয়ান ওয়ান্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আকাল মানিস তারা তো আহ ফালাইয়াবি হাত্তা একতা লাহু রাহু মুসলিম আবহাওয়া থেকে আরও বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহাম বলেছেন কেউ যদি কোনো খাদ্য দ্রব্য কারোর কাছ থেকে কিনে নাই দোকান থেকে বা ব্যক্তি থেকে ফালা যাবে হাত্তা একতা আলাহু সে আবার দ্বিতীয়বার সেটাকে না মেপে যেন না বিক্রি করে কারণ একজন মানুষ দোকান থেকে কিছু কিনলো বা কাউরি কাছ থেকে কিছু কিনে নিয়ে আসলো হতে পারে যার কাছ থেকে সে কম দিয়েছে হতে পারে নিয়ে আসার পরে সেটা ওজনে কম হয়ে যেতে পারে হতে পারে সেটা খোলার পরে দেখা যাচ্ছে যা বলেছিল সেই তার গুণাগুণ নেই বা তার মাপে কম হয়ে গেছে এই জন্যে দ্বিতীয়বার অন্যের কাছে বিক্রি করতে চাইলে আবারও মাপবে মাপে দেখবে ওজন ঠিক আছে কিনা আরেকজনের ওজনের উপর ভিত্তি করে এটা এক কেজি বা দুই কেজি বিক্রি করে দিলেন কিন্তু ও বেচারা নিয়ে গিয়ে দেখা গেল তার কম রয়েছে আজ ব্যবসা ক্ষেত্রে ওজনে কম দেওয়া নেওয়ার সময় বেশি নেওয়া এটা তো এক মারাত্মক বেধি যেটা ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লাহ বলছেন যে ওরা ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় আজ বাজারে দুই ধরনের মাপার সেই বাটখারা পাওয়া যায় একটা নেওয়ার জন্যে আর একটা দেওয়ার জন্যে যখন মানুষের কাছ থেকে নেবে তখন ওর ওজনটা বেশি ওর মাপ ঠিক আছে বা চেয়ে বেশি আছে আর যখন মানুষের কাছে বিক্রি করবে তখন বিক্রেতার ক্ষেত্রে ওজনের মাপটা কম হয়ে যায় আজ এই ধরনের মাপে কম বেশি দেওয়ার ব্যাপারটা অত্যন্ত জঘন্য এক অপদাদ একটা কবিরা গুণা আর এই পাপে আজ ব্যবসায়ীদের মধ্যে অনেক মানুষই লিপ্ত আমরা এই পৃষ্টি বাংলার মাধ্যমে এমন ব্যবসায়ীদেরকে বলবো তোবা করুন আপনারা ফিরে আসুন এই অন্যায় থেকে এর মাধ্যমে আপনার টাকা পয়সা অর্থতে বরকত নষ্ট হয়ে যাবে মানুষকে ধোকা দিলে আপনাকে আরেকজন ধোকা দেবে মহানব্বুল আলমিন আপনার রুজিরুটির বরকতকে নষ্ট করে দেবেন এই জন্য অন্যায় হারামভাবে কেনাবেচা করা এটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ওয়ান হুকাল নাহা রাসুল্লাহ সাল্লাম আন বাই আতাইনে ফি বাই আ রাহু আহমেদ ও নাসাই ও অবন হেব্বান থেকে আরও বর্ণিত আল্লাহ নবী আলিসালাম তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম নিষেধ করেছেন আনবাই আতাই রে ফি বাই আহ একই ব্যবসায় দুই ব্যবসা একটা কিনা বেচাতে দুইটা কিনা বেচা এটা আল্লাহ নবী নিষেধ করেছেন এটাকে ইমাম আহমাদ নাসাই বর্ণনা করেছেন ইমাম তিরমিজি বিন হেব্বান সহি বলেছেন এক ব্যবসায় দুই ব্যবসা এর বিভিন্ন পদ্ধতি বা এর বিভিন্ন সেকেল বা এর রূপ দাঁড়াতে পারে এখানে কেউ বলেছেন যে নগদে দশ টাকা বাকিতে পনেরো টাকা আর এই বলার পরে কোন একটা নির্দিষ্ট না করে ক্রেতা এবং বিক্রেতা দুই জায়গায় হয়ে গেল পরে হয়তো ব্যবসায়ী বলছে না আমি তো বাকির কথা বলেছিলাম ও বলছে না আমি তো নগদের কথা বলেছিলাম এই যে একটা ঝগড়া হওয়ার আশঙ্কা থেকে যায় এই জন্যে এক ব্যবসাতে দুই ব্যবসা বিক্রি করা যায় নেই এ একটা সুরত হতে পারে দুই নম্বরে কেউ বলছেন যে আমি তোমার কাছে এই বাড়িটা বিক্রি করব এই শর্তে যে তুমি তোমার গোলামটা আমার কাছে বিক্রি করবে এটা কেউ এক ব্যবসার মধ্যে দুই ব্যবসা কেউ কেউ বলেছেন কাজেই কেউ যদি বলে যে আমার এই গোলামটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমার ঘরটা তোমাকে দিয়ে দেবো এই ধরনের ব্যবসাগুলিকে এক ব্যবসায়ী দুই ব্যবসা নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী আসলে হারাম করে দিয়েছেন অথবা এমন যদি হয় যে তোমাকে আমি টাকা দিলাম একশো বা পাঁচশো বা হাজার টাকা দিলাম এখন তুমি ধান বা চাউল যার দাম সেই দামে তুমি আমাকে দিবে এক মাস পরে দিবে এক মাস যখন শেষ হয়ে গেল তখন ওকে আবার বললাম যেটা তুমি আমাকে দুই মাসের সময় দাও তো আবার সেটার উপর বিক্রি করলো এখন এক মাসের জন্য আমি টাকা দিলাম এক মাস পরে আমাকে কি করবে আমাকে চাউল বা ধান বা সামগ্রী দিবে এক মাস পার হয়ে গেলে আবার গিয়ে বললাম কি যে না তুমি দুই মাস পরে আমাকে দিও এত দাম দিও এই ধরনের বিভিন্ন এক ব্যবসায়ী দুই ব্যবসা আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই ধরনের ব্যবসা শরীয়তে নিষিদ্ধ ব্যবসার ক্ষেত্রে যেখানে ধোকা রয়েছে যেখানে অজানা রয়েছে যেখানে অজ্ঞতা রয়েছে তার সময়ের তার অবস্থার এই ধরনের জিনিসগুলি শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে জন্য আমরা যেগুলি হারাম ব্যবসা আধুনিক যুগে ওই ধরনের যদি সিস্টেম চলে আসে এবং অনেক ক্ষেত্রে ওইগুলি এসে গেছে নাম ভিন্ন করে সেটাকে হালাল করা হয়েছে সেগুলিতে আমরা বিরত থাকবো যা আমরা শুনছি আমল করার আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তভিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইয়ুম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ইমান কি না দেখে